এনে হাজির করা হল তখন তিনি বলেছেন হাদ আমিন ফাদলে রব্বি এটা আমার প্রভুর অনুদান আমরাও আজকে তাই বলবো হাদ আমিন ফাদলে রব্বি এটা আমাদের প্রভুর অবদান আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য অনেক কিছুই করেন কিন্তু বান্দাকে একটু নড়াচড়া করতে হয় মহান আল্লাহ বলেন বান্দা যদি আমার দিকে আধ হাত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে দুই হাত বাড়িয়ে দেই আর বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দড়িয়ে যাই বান্দা যদি আমাকে একা একই নির্জনে স্মরণ করে তাহলে আমি তাকে নির্জনে একা একই স্মরণ করি বান্দা যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে তার সে উত্তম মজলিসে আমি তাকে স্মরণ করি সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা আলহামদুলিল্লাহ হামদান কাসিরন তৈবা মুবারকান ফিহি কামা ইউহিব্বু রব্বানা ওয়ারদা কামা ইউহিব্বু রব্বুনা ওয়ারদা আহল الثناء والمجد أحق ما قال العبد كلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد আল্লাহ পাকের শুক্রিয়ার পাশাপাশি বান্দার সুক্রিয়া আদায়ের কথা আল্লাহর সুক্রিয়ার পরে বান্দার সুক্রিয়া আদায়ের কথাও আল্লাহ পা রসুল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম বলেন লাশকুরিল্লাহ মাল্লাশকুরিনাস যে ব্যক্তি মানুষের সামান্য অবদানের সুক্রিয়া আদায় করতে পারে না তার দ্বারা আল্লাহ পাকের মহান নিয়ামতের সুক্রিয়া আদায় করা সম্ভব নয় যে সমস্ত দিনী ভাই ও বোন দেশ ও বিদেশ থেকে কাছে ও দূরে থেকে আমাদের এই কাজে সহযোগিতা করেছিলেন এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন আল্লাহ পাক যেন এটাকে পরকালের নাজাতের রসিলা বানিয়ে দেন আল্লাহ আমিন এই মেম্বার এবং এই মসজিদ এরা যেন সহি হাদিস কোরআন এবং সহি হাদিসের প্রচার কেন্দ্র হয় এরা যেন বেদাত এবং সেরেক মুক্ত সঠিক তহিদ এবং কোরআন ও সন্ন্যার একনিষ্ঠ প্রচারের কাজে যেন ব্যয় হয় আল্লাহ যেন কবুল করে সর্ব অবস্থায় যেন দলাদলি বিশেষ করে রাজনৈতিক দলাদলি মুক্ত থাকে আল্লাহ পাক কবুল করুক আজকে আলোচ্য বিষয় মেয়েরাজের শিক্ষা ও তাৎপর্য তার আগে দুটি কথা তা হলো যেই মাস আমরা অতিক্রম করছি এই মাসের নাম হল রজব মাস রজব মাস হল বারো মাসের ভিতরে যেই চারটি মাস বিশেষ মর্যাদাবান যেই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ ইসলামে নিষেধ এমনকি জাহেলি আরবের লোকেরাও এই মাসগুলিকে সম্মান জানাত তার ভিতরে এই একটি মাস মহান আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض মিনহা আরবাতুন হরম নিশ্চয়ই মাসের গণনা হল বারোটি আমরা জানি পৃথিবীর দুইটা গতি একটা হলো আর্নিক গতি একটা হলো বার্ষিক গতি এই বার্ষিক গতি পরিক্রমা ঘুরে চলে বারোটি মাসের মাধ্যমে বারোটি মাস ঘুরে একটি বছর আবার ফিরে আসে আল্লাহ পাক বলেন মাসের গণনা সমূহ বারোটি যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই মিনহা আর বাতুন হরুম তার মধ্যে চারটি মাস হল মহাপবিত্র হালা তাদুলিমু ফিহিনান ফুসাকুম এই মাসগুলিতে তোমরা নিজেদের মধ্যে একে অপরে জুলুম করো না গোলমাল করো না মারামারি করো না মারামারি গোলমাল তো সবসময়ের জন্যই হারাম কিন্তু এই মাসগুলিতে বিশেষভাবে হারাম কারণ আল্লাহর নাফরমানি বান্দা যখন করে নাফরমানির স্থান কাল পাত্র ভেদে অবশ্যই তার শাস্তির পরিমাণ কম বেশ হয় একজন লোক অন্যায় কাজ করল পৃথিবীর যে কোনো জায়গায় একজন লোক মক্কার হারামের সীমানার এরিয়ার মধ্যে মদিনার হারামের সীমানার এরিয়ার মধ্যে সেখানে একটি নাফারমানি কাজ করল অবশ্যই পাপের পরিমাণ ওখানে অনেক ভয়াবহ একজন মাস মানুষ স্বাভাবিক যে কোনো দিনে কোনো অন্যায় করল সেই অন্যায়টা যদি বিশেষ মর্যাদাপূর্ণ দিনে করে ঈদের দিনে অন্যায় করল লাইলাতুল কদরের রাত্রিতে অন্যায় কাজ করল তাহলে অবশ্যই পাপের পরিমাণ অনেক বেশি এতে কোনো সন্দেহ নেই যুদ্ধ বিগ্রহ অন্য সময় যেমন হারাম এই চারটি মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ বিশেষ ধরনের হারাম তার মধ্যে একটি মাস হল এই রজব মাস যেই মাস চলছে কিন্তু দুঃখজনক হল সত্য আজকে যুদ্ধ বিগ্রহ গোলমাল মারামারি এটা ঘরে ঘরে একদম বাড়িতে বাড়িতে এলাকা এলাকায় মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় আলেমে আলেমে ইমামে মুক্তা দিতে ছাত্র শিক্ষকে স্বামী স্ত্রীতে সব জায়গায় একটা ব্যাপক হারে সরিয়ে পড়েছে বিশেষ করে পাশ্চাত্য গণতান্ত্রিক নির্বাচনকে কেন্দ্র করে বাপ এবং বেটার লড়াই হয় আমার জানা মতে ছেলে বলছে বাপকে বাপ এক পার্টি করে ছেলে আর এক পার্টি বাপ বেটা দুইজন দুই পার্টির লোক ছেলে বাপকে বলছে আব্বা তুমি ভোট কেন্দ্রে যেও না ভোটগুলি আমি নেব বাপ বলছে বলিস কি তুই তোকে আমি জন্ম দিয়েছি তুই আমাকে হুমকি দিস মানে তারপরে বাপ বেটার লড়াই হলো লাস্টে গুলাগুলি পর্যন্ত গড়িয়ে গেল এমনভাবে মানুষের ভিতরে এই জিনিসটা ঢুকায় দিয়েছে স্বামী স্ত্রীতে লড়াই স্বামী একজনকে সাপোর্ট করছে স্ত্রী আর একজনকে সাপোর্ট করছে অনুরূপভাবে খেলাধুলা এক খেলোয়াড়কে স্বামী সাপোর্ট করছে আর এক খেলোয়াড়কে স্ত্রী সাপোর্ট করছে অনুরূপভাবে নায়ক নায়িকা গায়ক গায়িকা এইভাবে বহু রকমের অহেতুক কর্মকাণ্ডের ভিতরে মানুষের ভিতরে মারামারিটাকে ঢুকায় দেওয়া উচিত বিশেষ করে মুসলিম জাতি মারামারিতে খুব লিপ্ত আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন একটিবার যদি আমরা ভেবে দেখি যে এই মাসে আইয়ামে জাহেলিয়াতের জামানায় মক্কার কাফেরেরাও যুদ্ধ বন্ধ রাখত কিন্তু আমরা মারামারি বন্ধ রাখতে পারি না ঈদের দিনে মারামারি হয় জুমার দিনে মারামারি হয় ঈদের মাঠে মারামারি হয় আমরা এমন জাতির মুসলমান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন রজব মাস পবিত্র মাস মাস সমূহের একটি মাস কিন্তু রজব মাসের সাতাশ তারিখে মেরাজ হয়েছিল মর্মে যে ধারণা পোষণ করা হয় এই ধারণার কোনো ভিত্তি নেই নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই মেরাজ হয়েছে রসলামের এ কথা সত্য কিন্তু সেটা রজব মাসে হয়েছে বা রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এরকম কোন নির্ভরযোগ্য দলিল নাই কথাটা আবার বুঝতে হবে মেরাজ হয়েছে এরা সত্য কিন্তু কখন হয়েছে কোন তারিখে কোন মাসে এর নির্ভরযোগ্য কোন দলিল নেই কেন নাই কারণ সাহাবায় কেরামগণ দিবস পালনে অভ্যস্ত ছিলেন না সাহাবায় কেরামগণ দিবস পালনে অভ্যস্ত ছিলেন না কোন দিনে কি হয়েছে এই বিষয়ে তারা অভ্যস্ত ছিলেন না মেরাজ থেকে আমরা কি শিখব দিবস পালন না মেরাজ থেকে রসুলাম যেটা এনেছেন সেটা আমরা শিখবো মেরাজ থেকে রসুল্লাহাম যা এনেছিলেন তার বিবরণ অনেক আছে তবে দুই একটি আমরা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام পবিত্রতা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন পবিত্রতা সে আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন আল্লাহ পাক সুবাহানা দিয়ে শুরু করলেন আশ্চর্যজনক জিনিস দেখলে সুবাহান আল্লাহ বলতে হয় খুশির খবর শুনলে আলহামদুলিল্লাহ দুঃখের খবর শুনলে ইন্নালিল্লাহ আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না ইন্না ইন্না দুঃখের খবর শুনলে ইন্নালিল্লাহ সুখের খবর শুনলে আলহামদুলিল্লাহ আশ্চর্যজনক কিছু শুনলে সুবাহান আজিম রসুলাম যখন উপরে উঠতেন তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেন আল্লাহ আকবার আল্লাহ আকবর সিঁড়ি ভেঙে যখন উপরে উঠবেন তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন কোন কোন বাড়িতে দেখি লেখা থাকে উপরে উঠার দিকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর নিচে নামার দিকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আরব দেশে আপনারা যাবেন দেখবেন যারা গিয়েছেন দেখেছেন যখন পাহাড়ের উপরে গাড়ি ওঠে ওখানে লেখা আছে আল্লাহ আকবর যখন পাহাড় থেকে গাড়ি নেমে যাচ্ছে ওখানে লেখা আছে সুবহান আল্লাহ একটা আমল আমরা অভ্যস্ত করি আমরা আশ্চর্য হইল বাপরে বাপ বাপরে বাপ বাবাকে ডাকি আমরা মা গো মা মাকে ডাকি আবার কেউ কেউ বলেন ও মাই গড এই সমস্ত শব্দ পরিহার করতে হবে আশ্চর্যজনক জিনিস দেখলে আমরা বলবো সুবাহান ইল্লালিল্লাহ আলহামদুলিল্লাহ সব সময় মুখের মধ্যে এরকম শব্দগুলি যেন আমাদের চালু থাকে আল্লাহ পাক মেরাজের আশ্চর্য ঘটনা বর্ণনা শুরু করার আগে নিজেই সুবাহানা দিয়ে শুরু করলেন সুবাহান মিনাল মসজিদিল হারাম মসজিদুল হারাম থেকে রাত্রিযোগে ভ্রমণ করালেন তার বান্দাকে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ নবী হলেন আল্লাহর বান্দা মেরাজ হয়েছে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুমতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাক তার আর সে মোয়াল্লায় নবী সাল্লা সাল্লামকে ডেকে নিলেন সরাসরি কথা বললেন তারপরেও আল্লাহ এবং বান্দার সমতুল্য সমকক্ষ হলেন না আল্লাহ পাক ওই জন্য এমন এক শব্দ চয়ন করলেন সুবাহান আল্লাহি সুবাহান আল্লাদি আসরা বে হাবিবিহি আসরা বে খালিলিহি আসরা বিন আসরা বিন নবিহি নবী খালিল হাবিব কোন শব্দ আল্লাহ ব্যবহার না করে আল্লাহ ব্যবহার করলেন আবদিহি তার বান্দাকে ডেকে নিলেন তার মানে সাত আসমানের উপরে সোয়ার হওয়ার পরেও নবী আল্লাহর বান্দাই রয়ে গেছেন আল্লাহর সমতুল্য হন নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেয়েরাজ সফরে সফর সঙ্গী জিবরিল আমিন আলহি সালাম সৈয়দুল মুরসালিন হলেন নবী সাল্লাম নবী রাসুলদের সর্দার আর সৈয়দুল মালায়িকা হলেন জিবরিল আমিন আলহি সালাম সৈয়দুল মুরসালিন মেরাজে যাচ্ছেন তার সফর সঙ্গী হলেন সাইয়েদুল মালাইকা আপনি সফর সঙ্গী নির্বাচন করুন আপনি কার সাথে বাস করবেন কোথায় বাস করবেন এটা ভালো মানুষের বাড়িতে পাঁচশো টাকা বেশি দিয়ে ভাড়া থাকবেন একজন ভালো মানুষকে পাঁচশো টাকা কমে বাসা ভাড়া দেবেন ভালো মানুষ যেন আপনার কাছে থাকে সফরে যাবেন একজন জ্ঞানী গুণী লোকের সাথে যাওয়ার চেষ্টা করবেন দুনিয়ার যে কাজই করেন না কেন সব সময় আপনার আশেপাশ যেন ভালো মানুষ শিক্ষিত লোক অনেস্ট ম্যান এরা যেন আপনার পাশে থাকে এখন আমরা তো পয়সা দেখে মানুষের সাথে চলাফেরা করি যার পয়সা আছে তার সাথে বন্ধুত্ব যার পয়সা নাই তাকে চিনি না মেরাজ থেকে এটা একটা শিক্ষণীয় সৈয়দুল মুরসালিম সফরে যাচ্ছেন সঙ্গী সফর সঙ্গীকে সাইয়েদুল মালায়েকা আপনি যদি একটা সবক শেখেন আপনার আশেপাশে ভালো মানুষ থাকে ভালো মানুষদেরকে যদি কাছে টানেন তাদের আশেপাশে থাকার চেষ্টা করেন টুডে অর টুমোরো আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এর প্রভাবে অবশ্যই প্রভাবিত হবে একটা ভালো মানুষকে আপনি বাসা ভাড়া দিন পাঁচশো টাকা কম শিক্ষিত মানুষ লোকটা চাকরি করে কম পয়সা বেতনে এটা স্কুলের টিচার এটা মাদ্রাসার শিক্ষক একজন মসজিদের ইমাম এই লোকটাকে পাঁচশো টাকা কমে দিলাম ওই শিক্ষক ভদ্রলোক আপনার ছেলেকে যদি সালাতের টাইমে ডেকে নিয়ে যায় আপনার ছেলের সালাতের গাফলতি আপনার ছেলের চলন বলনে গাফলতি ওই শিক্ষকের দ্বারা যদি সে উপকৃত হয় পাঁচ কোটি টাকা দিও সেটা কিনে সম্ভব নয় সবসময় ভালো মানুষের সাথে চলবেন রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ দিন খালিলিহি মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধু যদি খারাপ হয় সবসময় খারাপ কাজে উস্কানি দেয় আর যদি বন্ধু ভালো হয় সবসময় ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেয় তার বাস্তব প্রমাণ দেখুন প্রথম আসমানে গেলেন যার পরে আসমানের দরজা নক করলেন আসমানের দরজা টুকা দিলেন জিবরিল আমিন আলাইসাল্লাম সফর সঙ্গী বোখারিতে হাদিস এসেছে দরজা টুকা দিলেন নিজের পার্সোনাল যে ঘর ওই ঘর সারা অন্যের কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নাও তারপরে সালাম দাও সালাম দাও অনুমতি নাও তারপরে ঢুক আমরা তো অনেক সময় বুঝি না এক ভদ্রলোক কাপড় চেঞ্জ করতেছেন পোশাক পরতেছেন পট করে হকমক করে তার ঘরের মধ্যে ঢুকে পড়লো এরা শালীনতার খেলাফ সেই শালীনতা শিক্ষা দিচ্ছেন জিবরিল আমিন আলাইসাল্লাম আর আল্লাহ বললেন কারো ঘরে ঢুকো না যতক্ষণ পর্যন্ত অনুমতি না তোমাদেরকে যদি বলে ফিরে যাও তাহলে ফিরে যাও জোর করে কারো বাইর ঢুকো না জিবির আমিন আলাইসাল্লাম অনুমতি চাচ্ছেন অথচ আল্লাহ পাক জিবরিল আমিনের গায়ে এত শক্তি দিয়েছেন যে আসমানের দরজা ভেঙে ফেলার মতো ক্ষমতা তার আছে আল্লাহ আকবর আসমানের দরজায় জোরে ধাক্কা মারলে ছয়শ পাখা তার গোটা পৃথিবীর মাটিকে তুলে ফেলে দিলে মাটি ধুলায় পরিণত হবে এত শক্তি আল্লাহ দিয়েছেন জিবির আলাহিসের গায়ে ভদ্রতার সাথে দরজা নক করছেন ওপার থেকে জিজ্ঞেস করা হচ্ছে কে বলছেন আমি জিবরিল তোমার সাথে কে আছে বলছে আমার সাথে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আছেন তাকে কি দুনিয়ায় পাঠানো হয়েছে বলছে হ্যাঁ পাঠানো হয়েছে আসমানের দরজা খুলে গেল খুলে দেওয়া হলো ঢুকে গেলেন সালাম দিলেন ষাট হাত লম্বা ষাট লম্বা মানুষ আদম আলাইসাল্লাম মারহাবাম বিনাবিন সালেহিন ওয়া ইবনিন সালেহিন জিবরিল আমিন পরিচয় করে দিয়ে বলছেন ইনি হলেন আদম আলাইসাল্লাম আর ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা কিন্তু বুঝি না একজন লোক এসে আমাকে সালাম দিলেন পরিচয় করায় দিতে হবে ইনি হলেন আমাদের মসজিদ কমিটির সভাপতি ইনি হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ইনি আমাদের মসজিদের ইমাম ইনি হলেন আমাদের মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ক্যাশিয়ার উনি হলেন মাদ্রাসা কমিটির ক্যাশিয়ার ইনি হলেন মাদ্রাসা মসজিদ কমিটির সদস্য ইনি হলেন আমার মসজিদের নিয়মিত মুসল্লি পরিচয় করা দিলে মানুষ খুশি হয় এরা ভদ্রতা অনেকে জানেই না সালাম দিয়ে চলে গেল যাওয়ার পর বলছি ইনি অমুক হ্যাঁ আগে বলবেন না মিয়া যিনি অমুক আবার যিনি আসলেন তারও পরিচয় করাই দিতে ইনি অমুক অমুক দেশের প্রবাসী বা অমুক অফিসে কর্মরত এটা পরিচয় জিবুল আমিনাম নবী সাল্লামকে করাই দিচ্ছে ইনি হলেন আখিরি নবী আর ইনি হলেন আদম আলাইসাল্লাম আদম আলাহাল্লামকে সালাম দিলেন আমাদের নবী সাল্লু আলহ্লাম আরো অনেক ঘটনা আছে যেগুলি খুদ্বার মধ্যে বলার সময় খুব কম হাদিসের এই অংশ থেকে বোঝা গেল যে আদম আলাহাল্লামও গায়েব জানতেন না আর আমাদের নবীও গায়েব জানতেন না আমাদের নবী আদম আলাহাল্লাম গায়েব জানতেন না দরজার ওই পারে কে দাঁড়ায় দরজা নক করছে আদম আলাইসাল্লাম জানেন না আমাদের পিসার তো পাতাল পুরীতে কি হয় তা বলে দেয় কার ছাগল হারিয়ে গেল তা খুঁজে দেয় হ্যাঁ কাশ এলা আমার বুজুর্গি দিয়ে অনেক কিছু বলতে পারে নজুবিল্লাম জালে আর আদম আলাইসাল্লাম বলছেন বুখারি হাদিস বলছে কে আসমানের দরজায় কে বলছে আমি জিবরিল আলাইসাল্লাম জিবরিল আলাইসাল্লাম আছেন তার সঙ্গে আর কে আছেন তাও জানেন না তোমার সঙ্গে আর কেউ আছে নাকি বলে হ্যাঁ আছে কে বলে শেষ নবী আছেন তাকে কি পাঠানো হয়েছে দুনিয়ায় বলে হ্যাঁ পাঠানো হয়েছে আবার ওখানে পরিচয় করা দিচ্ছেন আমাদের নবীও আদম আলাইসাল্লামকে চিনতে পারেন নাই তাই পরিচয় করা দিচ্ছেন ইনি হলেন আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম এবার সাদর অভিবাদন জানালেন সাদর সম্ভাষণ জানালেন মারহাবাম বিন সলহীন ওয়াইব ওয়াইবনিন সালহীন আমার নেক সন্তানকে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি আদম আলাহামের সন্তান হলেন আমাদের নবী তাই বাপ ছেলেকে সম্বর্ধনা জানাচ্ছেন অভিবাদন জানাচ্ছেন ছেলে যদি যোগ্য হয় তাহলে বাপ সম্বর্ধনা অভিবাদন জানাতে পারেন এত বড় যোগ্য সন্তান সৈয়দুল মুরসালিম তাই তিনি অভিবাদন জানাচ্ছেন বলে আমার নেক সন্তানকে আমি অভিবাদন জানাই মারহাবা জানাই ওয়েলকাম জানাই মারহাবাম নেককার নবীকে মারহাবা জানালাম নেককার সন্তানকে মারহাবা জানালাম এবার নবী নূরের তৈরি না মাটির তৈরি কিসা খতম হয়ে গেছে নবী আলাইসাল্লাম আদম সন্তান আদম আলাইসাল্লাম বলেন তিনি আমার সন্তান আমার নেক সন্তানকে ধন্যবাদ আদম আসলাম কিসের তৈরি মাটির তৈরি বাপ হলো মাটির তৈরি আর বেটা নূরের তৈরি কিমভূত কিমাকার পৃথিবী মানুষ কে বুঝায় তাদেরকে আদম আলাইসাল্লাম আমাদের নবী কি ফেরেস্তার সন্তান ফেরেস্তাদের সন্তান হয় না ফেরেস্তা নূরের তৈরি তা আমাদের নবী নূরের তৈরি কেন আদম আলাইসাল্লামের সন্তান হিসাবে তিনিও মাটির তৈরি বললিনামা ইহা ইলাইয়া فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ধন্যবাদ জানালেন অভিবাদন জানালেন এইভাবে সাত আসমান পাড়ি দিলেন তারপরে গেলেন সিদ্রাতুল মুনতাহায় সিদ্রাতুল মুনতাহা সম্পর্কে বলা হচ্ছে সেখানে একটি বড়ই গাছ সিদ্রা মানে বড়ই গাছ সিদরুন মানে বড়ই গাছ বা বড়ই সিদরাতুল মুমতাহা সীমান্ত এরিয়ার বড়ই গাছ রসুলাম বলছেন সেই বড়ইগুলি এক একটা বড় বড় কলসির মতো আর বড়ই পাতা হলো হাতির কানের মতো বড় বড় বিশাল বড়ই গাছ হেল সিদ্রাতুল মুনতাহা তার উপরে আল্লাহর আরশে মহাল্লা সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন আল্লাহ সাল্লামের চূড়ান্ত সীমানা বলেন এর উপরে আমি আর যেতে পারবো না কিন্তু কেতাবালা লিখেছে যে আব্দুল কাদের জিলানি রাহেমাউল্লাহ এসে বললেন হে নবী আপনি আমার ঘাড়ে সোয়ার হন আমি এবার আপনাকে পৌঁছায় দিই কেতাবালায় লিখে রেখেছে আব্দুল কাদের জিলানি বাকিটুকু নিয়ে গেলেন নবদুবিল্লাম আমার আশ্চর্য আমি হই যে মানুষ যখন অন্ধ হয় তখন তাদের ভিতরে লাখ লজ্জা বলে কোনো জিনিস থাকে না কমন সেন্সও থাকে না বক্তা তো বক্তৃতা করতে যা মুখে আসে তাই কিন্তু একটা লোক দশ বারো হাজার লোক তার সামনে বসা একটা লোক ওকে জিজ্ঞেস করে না যে আব্দুল কাদের জিলানি রাহেমুল্লাহ কখন জন্ম নিলেন আর ওখানে পার করে দিলেন সে খবর তোমাকে বলল কে আব্দুল কাদের জিলানি রাহেমুল্লাহ কবরে মানুষকে তাকে আটকে রাখছিল মন কেন নাকি তো কবরে আটকে রাখলো দেখলো কে আটকে তো রাখলো কবরে বুঝলাম দেখলো কে কোন শয়তানের কাছে কোন শয়তান ওহি করে জানাই দিল যে ফেরেস্তাকে আটকায় রেখেছে নওজুবিল্লামি রসুল্লাহ সাল্লাম আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন আল্লাহ রব্বুল আলমিন তিনটি জিনিস আল্লাহ নবীকে দিলেন বিশেষভাবে কয়টা জিনিস দিলেন তিনটা একটা হলো পাঁচ রক্ত সালাদ পাঁচ রক্ত সালাদ দিলেন আল্লাহ রব্বুল আলমিন তার নাবির মাধ্যমে উম্মতের জন্য উপহার পাঁচ রক্ত সালাদ দিলেন পাঁচ অক্ত সালাদ সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বললেন তোমাদের বাড়ির সামনে যদি প্রবাহিত নদী থাকে আর সেই প্রবাহিত নদীতে যদি প্রতিদিন পাঁচবার তোমরা নিয়মিত গোসল করো তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে প্রবাহিত নদী স্বচ্ছ পানি বদ্ধ পানি পানি নয় নোংরা পানি নয় প্রবাহিত নদী স্রোতস্বিনী নদী সেই নদীর পানিতে যদি প্রত্যেক দিন পাঁচ বার গোসল করো তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকে সাহাবায় কেরামগন বললেন ময়লা থাকে না আমরা মাঝে মাঝে মানুষকে বুঝাবার জন্য উদাহরণ দেই উদাহরণ অবশ্য বেশি দেওয়া ঠিক না তো মাঝে মাঝে দেওয়া উচিত উদাহরণ স্বয়ং নবীও দিয়েছেন নবীও শুধু খালি হাদিস আর কোরআন বলে যাননি নবীও উদাহরণ দিয়েছে উদাহরণ দিয়ে বলছেন যে এইভাবে তোমাদের দৃষ্টান্ত পাঁচ অক্ত সালাতের পাঁচ অক্ত সালাদ যারা নিয়মিত পড়বে তাদের শরীরে কোনো পাপ থাকতে পারে না আকিমিস সালাত তারা ফাইন নাহারি ওয়া জুলাফাম ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার দিনের দুই প্রান্তে সালাত কায়েম করো ওয়াজুল মিনাল লাইল রাতের কিছু অংশ সালাত পড়ো ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন এটাই হলো নসিহত গ্রহণকারীদের জন্য বিশেষ নসিহত আয়াত নাজির হলো কখন সেটা বিরাট একটা লম্বা ঘটনা বুখারিতে আসছে জনৈক সাহাবি রাস্তা দিয়ে যাচ্ছিলেন মসজিদে সালাত আদায়ের জন্য রাস্তার মধ্যে আর মহিলা সাহাবি যাচ্ছিলেন সালাত আদায়ের জন্য এখন সাহাবি যুবক মানুষ হঠাৎ করে নিরিবিলি নির্জন মহিলাটাকে পেয়ে একবার জাপ দিয়ে ধরে একটা কিস মেরে দিয়েছে বোখারির হাদিস বলছি আপনাকে মন খারাপ করার কিছু নেই হাদিস হাদিসের পাতায় আছে তর্জমা করে শোনাচ্ছি আপনাকে সাহাবি পাগল পারা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সর্বনাশ করলাম কি আমি আমি যাচ্ছি ভালো কাজে ভালো কাজ যেতে যেতে হঠাৎ করে শয়তানের ধুকে পড়ে এমন এক নোংরা কাজ করলাম মাথাই নষ্ট হয়ে গেছে আগে মাথা নষ্ট মানে মানে মন খারাপ হয়ে গেছে বারবার রসুলামকে বলছেন হে আল্লাহ নবী আর আমার বাঁচার উপায় নেই আমি তো ভালো কাজে আসতেছিলাম আসতে গিয়ে হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটায় ফেলেছে হালাক তো আমি ধ্বংস হয়ে গেছি রসুলাম চুপ থাকলেন তারপরে সাহাবি উজু করলেন সালাতের জামাত দাঁড়িয়ে গেল সালাত শেষ হয়ে গেল তখন বললেন যে যে লোক প্রশ্ন করেছিল সে কোথায় বলছে আমি বলছে আল্লাহ আয়াত নাজিল করেছেন আকিমি সালাতা তারা ফাইন নাহার ইউজুলা ফাম্মিনাল্লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন দিনের দুই প্রান্তে সালাত আদায় করো রাতের কিছু অংশ সালাত আদায় করো তবা ইস্তেকফার সাহাবি তবা করেছেন তবা সারা বড় পাপ মাফ হয় না তবার পাশাপাশি সালাদ আদায় করেছেন সালাতের উসিলে তার পাপ একবারে নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহ আকবর সালাত এমন একটি ইবাদত যেই এবাদতে আল্লাহর সঙ্গে বান্দা কথোপকথন করে ইদা কামাল আব্দু ফিসালাতে ফাইন্নাহু ইউনাজি রাব্বা বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার প্রভুর সাথে সে মুনাজাত করে মুনাজাত তো আমরা ঢাক ঢোল পিটে করি মুনাজাত শব্দের অর্থ হলো কানে কানে কথা বল যে লোক মাইক দিয়ে মুনাজাত করে মুনাজাত শব্দের অর্থই সে জানে না আপনার মনের দুঃখ আপনার আপন জনের কাছে নীরবে নির্জনে যেমন ফিসফিস করে বলেন এটার নাম হলো মুনাজাত নাজাইউনাজি মুনাজাতুন মানে হলো কানে কানে কথা বলা ইজা কামাল আব্দু ফিসালাতে ইউনাজি রাব্বাহু বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার প্রভুর সঙ্গে তার মুনাজাত শুরু হয় আর আমরা মুনাজাত করি কখন সালাদ শেষ করে হুজুর মোনাজাত করে দেন হাটে যাব আমরা ছোটকালে দেখতাম বলতে হুজুর মোনাজাত করে দেন হাটে যাব হাটের দিন হুজুরের মুনাজাত সালাদ যতটুকু তার সে মুনাজাত আরো বেশি মুলার সে ঢেরা বেশি মুলার সে ঢেরা বেশি কুদালের সে আসার বড় সালাদ কয় মিনিটে শেষ করছে আর মুনাজাত যে লম্বা চলছে খিনখিন করে কানছে আর বলছে আল্লাহ আমি কত পাপ করেছি তুমি পাপ করেছ তাহাদ্দতে নিরিবিলি আল্লাহকে বলবে ওটার নাম মুনাদা তুমি পাপ করেছ পাবলিকের সামনে বলো কেন আমি পাপ করেছি তোমার পাপের খবর আল্লাহ জানবে পৃথিবীর কারো কাছে পাপের খবর জানানো নিচে অনেক যুবক আমাদেরকে প্রশ্ন করেন নিজের পাপের কথা উল্লেখ করে বলে আমি এই পাপ করছি আমি মানা করে দিই ভাই এগুলো বলবেন না আপনি কি পাপ করেছেন ওটা আপনার কাছে রাখেন আপনি আরেকজনকে বলা মানে আরেকজনকে সাক্ষী বানালেন বন্ধুগণ হাদিসে এসেছে রসুলাম বলেন বান্দা যখন সালাতে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ইজা কাল আব্দু আলহামদুলিল্লাহ হেরবিল আলমিন কাল আল্লাহ তালা হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল ওয়াইজা কাল আব্দু আর রহমান ইব্রাহিম কাল্লাহ তাল আমার বান্দা আমার গুণগান করলো ওয়াইজা কাল আব্দু মালিক ইয়াউমিদ্দিন কাল্লাহ তালা মর্যাদা নিয়াব্দি আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করলো ওয়াইজা কাল আব্দু ইয়া কান আবুদু ওয়াইয়া কান আস্তাইন কাল্লাহ তালা হাজা বাইনি ওবাইন আব্দি ওয়ালি আব্দি মাসাল এটা আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিলাম কেবল তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই বান্দা আমাকে ইবাদত দেয় আমার কাছে সাহায্য নেয় আমি বান্দার ইবাদত নেই বান্দাকে সাহায্য প্রদান করি আল্লাহর বান্দার লেনদেন হয় লেনদেন ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম আল্লাহ রব্বুল আলমিন মমিনের জানমাল জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছে আল্লাহর কাছে আমরা বিক্রি করেছি আর আল্লাহ আমাদেরটা খরিদ করেছে আমাদের জানমাল আল্লাহর কাছে বেছে দিয়েছে আর আল্লাহর জান্নাত আমাদের কাছে আল্লাহ দিয়েছেন মিনাল জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক মমিনের যান মাল খরিদ করে নিয়ে মমিনের যান মাল টাকা পয়সা সব আল্লাহ সন্তুষ্টিতে ব্যয় হবে নিজের ইচ্ছা মতো চলে না রসালাম বলছেন আর দুনিয়া সিজনুল মমিন মমিনের জেলখানা দুনিয়া জেলখানা মানে কি কষ্ট না কষ্ট নয় জেলখানা মানে হলো জেলখানার কয়েদি যত বড় টাকাওয়ালা হোক না কেন ইচ্ছা মতো চলতে পারে না দুনিয়ায় মুমিন তার ইচ্ছা মতো চলতে পারে না ওমা কান আল্লাহ মা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারাত মিন আমরি কোন মুমিন কোন মুমিনা তার কোন এখতিয়ার নাই আল্লাহর হুকুমের সামনে রসুলের হুকুমের সামনে নিজের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নাই জেলখানার কয়েদি মন্ত্রী মন্ত্রী ইচ্ছা করলে বাইরে বের হতে পারে না জেলখানার কয়েদি প্রেসিডেন্ট ইচ্ছা করলে বের হতে পারে না জেলখানার কয়েদির যেমন নিজের ইচ্ছা স্বাধীনতা থাকে না মমিনের কোন ইচ্ছা স্বাধীনতা নাই আল্লাহর হুকুমের সামনে বান্দার সাথে আল্লাহ লেনদেন হয় সালাতের মাধ্যমে পাঁচ অক্ট সালাদ দিলেন সালাতের খবরই নেই সবে মেরাজের সালাত বানাবার সালাত ফরজ সালাতের খবরই নেই সবে মেরাজের সালাত সবে বরাতের সালাত অমুক সালাত তমুক সালাত সালাতের অন্ত নেই সুভান মাগরীবের আগে দুই রেখাত শূন্য বুখারি হাদিস আর মাগরীবের পরে ছয় রাকাত আউয়াবিন জাল হাদিস ইমাম তিরমিদি রাহেমল্লা মাগরীবের পরে ছয় রাকাত সালাতের বিবরণ দিয়ে বলছেন এই হাদিসের কোনো ভিত্তি নাই লাহু এর কোনো ভিত্তি নেই যে হাদিসের ভিত্তি নেই সে হাদিস ইমাম তিরমিদি হাদিস গ্রন্থে আনলে কেন আনছে যেই কারণে কোরআনে ফেরাউনের নাম আছে ওই কারণে জাল হাদিস আছে ফেরাউনের নাম আল্লাহ কোরআনে কেন দিয়েছেন ছেলের নাম ফেরাউন রাখার জন্য না ফেরাউনের আচরণ গ্রহণ জন্য না ফেরাউনের আচরণ বর্জন করতে হবে ফেরাউনের নামটাও বর্জন করতে হবে বর্জনের জন্য ওখানে দেওয়া এ এই ফেরাউন ঘৃণার পাত্র এটা জাল হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করে বলছে হাদিসের ভিত্তি নাই তার মানে হলে হাদিসটাকে চিনে রাখো আমল করা যাবে না আমল করার জন্য না তাহলে ভাই হুজুর হাদিস তো হাদিসই আমার সমস্যাটা কি সেদিন এক লোকের বলে ব্রয়লার কেনেন না কিনি কত করে একশো আশি টাকা কেজি ব্রয়লার যখন একশো আশি টাকা কেজি মেপে দেয় নারী ভুঁড়ি সহ মাপে না পাক পালক সহ মাকে না তো নারী ভুঁড়ি খান না কেন ওটা তো একশো আশি টাকা কেজি পড়ছে মাছ কিনছেন বারোশো টাকা কেজি ইলিশ মাছ ইলিশ মাছের মধ্যে যে আঁশ আছে ময়লা আছে ওগুলি বারোশো টাকা ওজনে পড়েনি ওটা খাও খাও না কেন ও মাছ খাওয়ার সময় আহলাদিস কাঁটা বেছে খাও ব্রয়লার মুরগি খাওয়ার সময় আহলাদিস নারী ভুড়ি ফেলে দিয়ে খাও তাহলে ইসলাম মানার সময় আহলাদিস হও না কেন পটল কেনার সময় আহলাদিস বেগুন কেনার সময় আহলাদিস মরিচ কেনার সময় আহলাদিস টমেটো কেনার সময় নরম টমেটোটা দিও না বাবা ভালোটা দাও আমি নরমটা নিব না এই তোমার মালই নম্বর যাও তুমি নরমটা দিলা কেন পচা মশা দিও না খবরদার টাকা দুইটা বেশি দেবো কিন্তু ভালোটা দাও তখন আগে চাও কেন বেগুন তো বেগুনি খাও টমেটো টমেটো নেও আহলাদিসরা বলছে এদের দুনিয়ার সব জায়গায় আহলাদিস হও টমেটো কেনার সময় আহলাদিস হয়েছ ইসলাম মানার সময় কি হও আহলাদিস হও জাল জৈবকে বর্জন করো তাহলে মাগরীবের আগে দুই রেখাত বুখারির হাদিস আর মাগরীবের পরে ছয় রেখাত জাল হাদিস জাল হাদিস আমল করার শক্তি হয় কিন্তু বুখারির হাদিস আমল করার শক্তি জোটে না রসুল্লাহ সাল্লাম বললেন সুরা বাকারার শেষ দুই আয়াত খাওয়াতিম সুরাতল বাকারা সুরাতিল বাকারার খাওয়াতিম শেষ আল্লাহ পাক দান করলেন মেরাজের রাত্রে আমানার রাসুল বিমা উনজিলা ইলাইহি মির ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত ربنا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 আল্লাহ তালানহা গেলেন নবীর বাড়িতে এত মোহাব্বতের মেয়ে যে সকাল সন্ধ্যা দেখতে যেতেন মেয়েকে ফাতেমাকে আগায় নিয়ে আসতেন ফাতেমা আসতেতে খবর পেলে নবী বাড়ি থেকে বের হয়ে যেতেন এত ভালোবাসতেন এতেকালের সময় বললেন তুমি সবচেয়ে তাড়াতাড়ি আমার সাথে মিলিত হবে আমার ফ্যামিলির মধ্যে রসুলের ইন্তেকালের পরে ছয় মাসের বেশি তিনি বাঁচেননি ফাতেমা রাজি আল্লাহ তালানা এসে বাপের কাছে বলছে আব্বা জাতার পিসে গম পিসতে পিসতে হাতে ফুসকা পড়ে গেছে কুয়া থেকে পানি তুলতে তুলতে হাতে ফুসকা পড়ে গেছে আলী রাজি আল্লাহ কোন গরিব মানুষ তার বাড়িতে কাজ করতে করতে সাহাবাহিক স্ত্রীগণ এমনও সাহাবি ছিলেন যাদের স্ত্রীগণ খেজুরের আটি পাথর দিয়ে সুরে সুরে তারপর উঠকে খাওয়ানোর ব্যবস্থা করে এখন আমাদের মহিলারা এত ঝগড়া ফসাদ করে কেন কাজ নাই যে আমার নানা বলছিলেন চাইলার ডাল মিক্স করে আনবি আমি বলছি চাইলার ডাল খুঁটে বাস বেশি আলাদা কর তারপর রান্না কর দেখবি গন্ডগোল কমে গেছে কাজ না থাকলে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা কাজ চাপায় দেন কাজ চাপায় দেন এসি ট্রেনে ভ্রমণ করে নন এসিতে একবার দেন ভালো বাসে একবার একবার লোকাল বাসে নিয়ে যান শিখুক দুনিয়া বুঝুক পয়সা করি অর্থনীতি হিসাব করে করে খরচ করেন কাজে লাগান এই জিনিসগুলো বেশি তুলে খাও আজকের দিনের মধ্যে এগুলি ঠিক করে নিয়ে খাও আবার কালকে মহিলা বলে দিবে যে ওই মৌলবীর কাছে যায় না মৌলবী বুদ্ধি দেয় শুনুন ফাতেমা রাজি আল্লাহ তালান এসে বাবাকে দেখাচ্ছেন যে আমার হাতে ফুসকা পড়ে গেছে সাল্লাম বলেন ফাতেমা তোমাকে এর চেয়ে উত্তম কিছু দেই বলে আমাকে একটা দাসী দেন কাজের মেয়ে যাতে আমার কাজে সহায়তা করে রসুলাম বললেন যখন বাড়িতে রাতে ঘুমাবে তখন তুমি সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এটা যদি পরে ঘুমাও তাহলে তোমার দাসীর চেয়ে উত্তম হবে তোমার শরীরে সব ক্লান্তি দূর হয়ে যাবে ক্লান্তি দূর হয় কোরআন তেলাওয়াত করলে ক্লান্তি দূর হয় জিকির আজকার করলে ক্লান্তি দূর হয় তসবি পড়লে আশ্চর্য ফল আপনি পাবেন যদি আপনি বুঝতে পারেন না বুঝতে পাবেন না ট্রেনের মধ্যে উঠি বসে গেলাম ট্রেন যাবে সেই লালমনিরহাট আর আমি উঠলাম রাতের বেলায় প্রচন্ড জ্বর শরীরে কনকনে শীত আমার মা বলেছিলেন তসবি করি বেটা তসবি করলে রোগ কমে যায় ট্রেনের মধ্যে বসে বসে তসবি পড়তে পড়তে আল্লাহর উপর সবর্দ করে ঘুমিয়ে গেলাম আজকে কি তায়ামুম করে ফজর পড়ব আল্লাহ কসম ফজরের সময় উঠে দেখছি ট্রেন তখন বনার পাড়া পার হচ্ছে গাইবান্দার কাছাকাছি তখন আমি দেখছি যে আমার শরীর ঝরঝরা হয়ে গেছে ওই ঠান্ডা পানি দিয়ে আবার উজু করে ফজর করলাম আল্লাহ পা তৌফিক দিলেন আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না শক্তি থেকে আসে শক্তি জিকির আজকার থেকে আসে তসবি তাহালির থেকে আসে রাত্রে বাকারা শেষ দুই আজ পড়ুন রাত্রে তিন তসবি পরে শুন শয়ন করেন আয়াতুল কুরসি পড়েন শয়তান ধারে কাছে আসতে পারবে আল্লাহ আকবার আল্লাপাক মানুষের এই ব্রেনের ভিতরে একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে স্পেশাল অটোমেটিক অ্যালার্ম আপনার ঘড়ির অ্যালার্ম আপনি শুনতে পান না কিন্তু আপনার মেমোরিতে অ্যালার্ম দিয়ে আল্লাহ সেট করে দিয়েছে আপনি পরীক্ষা করে দেখবেন ভোর চারটে আপনাকে ট্রেন ধরতে হবে আপনি ভোর চারটায় ট্রেন ধরবেন ভোর চারটায় আপনার ফ্লাইট রাত্রে আপনি ঘুমিয়েছেন সাড়ে তিনটা তিনটায় ঘুম ভেঙে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে ফজরের সময় তোমার অ্যালার্ম জাগে নাই আর ট্রেন ধরার সময় তুমি উঠছিলা কেমন করে কেন তোমার ট্রেন তো কোনোদিন মিস হয় নাই মাছ ধরতে যাবে মাছ ধরা তো মিস হয় নাই বিমান তো মিস হয় নাই ফজর মিস হয় কি করে তোমার ডিউটি তো মিস হয় নাই কেন তার মানে ডিউটিকে যতটা গুরুত্ব দেই ডিউটির কারণে এখানে অ্যালার্ম সেটিং হয়ে যায় অ্যালার্ম সেটিং হয়ে যায় আল্লাহ পাক দিয়েছেন কুদরত কালকে এক ভাই রাত দুইটার সময় ঘুমালেন তিনটার সময় ঘুমালেন আর চারটার সময় উঠে বলছে আল্লাহ আমাকে জাগিয়ে দিয়েছে আমি বললাম যে আমেরিকার গবেষকেরা গবেষণা করে দেখেছে মানুষ যদি ব্রেনের ভিতরে কোনো জিনিস সেট করে রাখে যে ভোর চারটায় আমার ফ্লাইট তাহলে তিনটার সময় তার ঘুম ভাঙবেই ভাঙবে আল্লাহ পাকের কুদরতি আলারাম বন্ধুগণ আল্লাহ পাক সৃষ্টি করে সেট করে রেখেছেন সেরা বাকার সেই দুই আয়াত আর কি আর শুভ সংবাদ দিলেন যারা পন্থী যারা বেদাত ছেড়ে মুক্ত তাদের জন্য আল্লাহ পাক সাধারণ ক্ষমার ঘোষণা মেরাজের রাত্রে নবীর মাধ্যমে দিয়ে দিল আল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ পাপ নিয়ে আসো তুমি যদি তোমার পাপ যদি তোমার পাপ যদি পৌঁছে যায় আসমানের কিনারা পর্যন্ত তোমার পাপ যদি উপরে উঠতে উঠতে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় আমার মাঘ ফেরাত তোমার ওই পাপের মধ্যে যদি সিরিকের পাপ না থাকে আমি আল্লাহ আমার মাঘ ফেরাত নিয়ে তোমার সামনে হাজির হব লাউ আতাইতানি বি কোরআবিল্লাদিমিন খাতায় তুমি যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার সামনে হাজির হও আর তোমার পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত পাপকে আমি ডিলেট করে দেব কিন্তু শিরিকের পাপ যদি রায়ের দানা পরিমাণ থাকে তোমার ক্ষমা হবে না বন্ধুগণ এই তিনটি জিনিস বিশেষভাবে মেয়েরাজের রাত্রে রসুলামকে আল্লাহ পাক দিলেন তাই আমরা সালাতের পাবন্দ হই আমরা সুরা বাকেরাতে তেলাওত করি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি শিরিকের পাপ থেকে আমাদেরকে বাঁচাও ওয়াখিরু দাওয়ানা আনিল রবিল আলমিন